আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে ইসলামের ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের সাম্যতা এসব বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম মূলত ইসলামী একমাত্র দিন একমাত্র ধর্ম যে মানুষের জীবনের সার্বিক দিক নিয়ে সমাধান দিয়েছে পৃথিবীর বুকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছে করানুল করিমে আটান্ন নম্বর আয়াত এমনি ভাবে কোরআনুল করিমের সুরায় মায়েদার আট নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন ইয়া আমানু কুনু তোমরা ন্যায়ের পক্ষে ইনসাফ ভিত্তিক সাক্ষী হয়ে দাঁড়াও ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু কারো সঙ্গে তোমার শত্রুতা আছে কোন বিদ্বেষ রয়েছে এজন্য যেন তুমি ন্যায় সাক্ষী থেকে এবং ন্যায় বিচার থেকে সরে না যাও এদেলু তোমরা ন্যায় বিচার করো হুয়া আকরাবুল তাকোয়া এটাই হচ্ছে তাকোয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ আমালুন আট নম্বর আয়াত এমনিভাবে কথার ক্ষেত্রে আল্লাহ সুবাহ আদেশ করেছেন যখন তুমি কথা বলবে ন্যায়ের পক্ষে কথা বলবে ওয়ালাউ কানা করবা যদিও তোমার নিকট আত্মীয় আপনজনের বিরুদ্ধে চলে যায় তারপরেও তুমি সত্য কথা বলবে ন্যায়ের পক্ষে কথা বলবে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের সেই বলিষ্ঠ ঘোষণা যেটা মক্কা বিজয়ের পরে হয়েছিল আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে কোরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে হাত কাটা হলে পরে কোরাইশ বংশের বদনাম হবে আপনিও কোরাইশ বংশের সেই বদনামের ভাগিদার আপনিও হবেন আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের প্রিয় পালক নাতি উসামা ইবনে জায়েদ যখন আল্লাহর নবীর কাছে কথা বলেছিলেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছিলেন আত্মাশফাউফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ইয়া উসামা হে উসামা তুমি আল্লাহর একটা আইনকে পরিবর্তন করার জন্য সুপারিশ করছো জেনে রাখো আল্লাহ আন্না ফাতেমাতা বিনতে মোহাম্মদ সারাকাত আজকে কোরাইশ বংশের মহিলা ফাতেমা নয় যদি মোহাম্মদের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত ইয়াদাহা তাহলে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম বুখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসলামের বিচারের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যত আপন হোক না কেন অথবা যত নিজের পক্ষের লোক হোক না কেন ন্যায় বিচার থেকে কোনো অবস্থাতেই সরার কোনো সুযোগ নেই ইসলামের ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিম আলী রাজি আল্লাহ আনহু নিজের লোহার বর্ম দেখতে পেলেন একজন ইহুদির কাছে ইহুদি চুরি করে নিয়ে গেছে খলিফা তৎকালীন সময় ওনার অধীনের যে বিচারক কাজী সুরাইহের নিকটে গিয়ে বিচার দিলেন কাজী সুরাইহ ইহুদিকে ডাকলেন ওনাকেও আদালতে ডাকালেন আলী রাজি আল্লাহ আনহুকে বললেন আপনি যে দাবি করলেন আপনার দলিল পেশ করেন বাইয়েনা পেশ করেন বিচারের নিয়ম হলো ইসলামের নীতি আছে আল বাইয়েনা তো আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলামান আনকার যে ব্যক্তি দাবি করবে বাদী হবে তার কাজ হবে সাক্ষী পেশ করা আলী রাজি আল্লাহ আনহু দুইজন সাক্ষী পেশ করলেন যে এই পোশাকটা আমার একজন নিজের ছেলে হোসাইনকে বা হাসানকে আর একজন তার গোলামকে কাজী বললেন গোলামে মালিকের পক্ষে সাক্ষী দিতে পারে কিন্তু ছেলে বাবার পক্ষে সাক্ষী গ্রহণযোগ্য নয় আর একজন সাক্ষী আনেন আলী রাজি আল্লাহ তালানু বলেন আর একজন সাক্ষী তো আমার নেই বলে যখন সাক্ষী আপনার নেই তাহলে এটা আপনার বলে দাবি করার সুযোগ নেই বিচারের ক্ষেত্রে ইহুদিকে মালিক বানিয়ে দেওয়া হলো ইহুদি যখন দেখলো যে ইসলামের একজন খলিফা তাকে আদালতে ডাকানো হয়েছে তার কাছে তারই অধীনস্থ একজন বিচারক সাক্ষী চাচ্ছে এরপরে সাক্ষী পেশ করতে না পারায় সে আমার পক্ষে রায় দিয়েছে তার খলিফার বিপক্ষে রায় দিয়েছে সঙ্গে সঙ্গে লোকটা কালেম কালেমপুর ইসলাম গ্রহণ করেছে ইসলামের এই সৌন্দর্যগুলো আমরা যদি দেখি ইসলামের ইতিহাসে পরিপূর্ণ এভাবেই ইসলাম একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামের নবী আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বিদায় হজের ভাষণের মাধ্যমে জাহিলিয়াতের সমস্ত যত কুসংস্কার সবগুলো হইতে করেছেন সেদিনের ভাষণ ছিল খুদ্বার পরে অর্থাৎ খুদ্বার আল্লাহর হাম দেবাং প্রশংসা করার পরে তিনি ভাষণ দিলেন দেমা আকুম হারাম ফি ফি আল্লাহ রাসূল সাল্লাম আগে জিজ্ঞেস করেন আজকের এই দিনটা কোন দিন আজকের এই মাসটা কোন মাস আজকের এই সময়টা কোন সময় লোকেরা মনে করলো যে আল্লাহর নবী বোধহয় নাম পরিবর্তন করবেন কারণ এই যে ক্ষমতায় আসলে নাম পরিবর্তনের পালা এটা বোধহয় আগেও ছিল সাহাবায় কেরাম চুপ থাকলেন আমরা মনে করলাম যে আল্লাহ রসুল আলাইসাল্লাম হয়তো সবকিছু পরিবর্তন করে ফেলবেন দিনের নাম আরাফার দিন মাসের নাম জিল হজ্জা এই সবগুলো তাদের জানা তারপরেও চুপ রইলেন কারণ তারা ভাবলেন হয়তো নামটা পরিবর্তন করে অন্য নাম দিবেন আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম বললেন আজকের এই মাস কি জিলহজ মাস নয় লোকেরা বলল অবশ্যই আবার বলেন আজকের এই দিন কি আরাফার দিন নয় লোকেরা বলল অবশ্যই আরাফার দিন আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম বললেন আজকের এই মাসে আজকের এই মাসে আজকের এই দিনে আজকের এই সময়ে যেরকম একজন অপরজনার জন্য একজনের রক্ত আর একজনের মাল একজনের জন্য হারাম অন্যায়ভাবে কাউকে খুন করা কারো মাল ভক্ষণ করা কারো মাল গ্রহণ করা যেমন হারাম ঠিক তেমনি ভাবে কেমত পর্যন্ত তোমাদের যান তোমাদের মালকে অন্যায়ভাবে ব্যবহার করা খুন করা হারাম করে দেওয়া হলো আল্লাহ রাসুল সাল আসাল্লাম আরো ঘোষণা করলেন ধনীরা সুদে টাকা দিতে দিতে গরিবদেরকে ফতুর করে ফেলেছে আলা ইন্না রিবাল জাহিলিয়াতে মৌদন তাহতা কাদামাইয়া জেনে রাখো আজকের এই সময়ে এই দিনে আমি ঘোষণা করছি জাহিলি যুগের যত সুদ রয়েছে সমস্ত সুদকে আমার পায়ের নিচে দিয়ে পদদরিত করলাম সমস্ত সুদকে রহিত করে দিলাম এরপরে বললেন মহিলাদের ব্যাপার নিয়ে মানবাধিকারের যতগুলো দিক হতে পারে আজকে যারা ইসলামকে মানবাধিকার শিখায় তাদেরকে আমরা বলবো আল্লাহর রসুলের বিদায় হজের ভাষণ থেকে তোমরা মানুষ অধিকার শিখো ইসলাম মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর করে দিয়েছে কোরআনুল করিমে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই কোরআনে স্পষ্ট হাত রয়েছে ইয়া হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারীর থেকে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন অংশে সৃষ্টি করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো কিন্তু এর মাধ্যমে তোমাদের মান নির্ণয় হবে না তোমাদের মান নির্ণয় হবে ইন্না তোমাদের কাছে যেই ব্যক্তি সর্বাধিক মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি প্রিয় পরিষ্কার করে দিলেন যে মানুষের মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই সাদা কালো আমির গরিব এরকম ভাবে আজমি আরবি এদের মধ্যে কোন রকম ভেদাভেদ নেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সুবাহ সাম্যতা ঘোষণা করলেন সুরায় হুজরাতে দশ নাম্বারাতে পরিষ্কার করা হয়েছে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদের মধ্যে আর পুরুষের মধ্যে যে আমাদের সমাজে সমান অধিকারের কথা বলা হয় অধিকার ভিন্ন জিনিস কিন্তু যদি বলা হয় মানুষ হিসেবে মানুষ হিসাবে নারী পুরুষের সাম্যতা কোরআনে কারিম ঘোষণা করেছে আল্লাহ সুবাহ পরিষ্কার করে বলেছেন এরপরে আবার বললেন কোন মহিলা কোন নারী অন্য কোন নারীকে যেন উপহাস না করে মজাক না করে হতে পারে এই নারী যাকে নিয়ে উপহাস করছে যে উপহাস করছে তার চেয়ে অনেক ভালো এইভাবে আল্লাহ রাব্বুর আলমিন প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে পুরুষের কথা উল্লেখ করেছেন সেখানে মহিলাদের কথা উল্লেখ করেছেন আল মোমিনুন আওয়াল মোমিনাত আল মুসলিমুন আওয়াল মুসলিমাত এভাবে মোমিন বলে পুরুষ মোমিনাত বলে মহিলাদেরকে উল্লেখ করা হয়েছে মুসলিমুন বলে পুরুষ মুসলিমাত বলে নারীদেরকে উল্লেখ করা হয়েছে এইভাবে আল্লাহ সুবাহ সর্বক্ষেত্রে নারী এবং পুরুষের মানুষ হিসাবে সাম্যতা ঘোষণা করেছে এবারে অধিকার অধিকার যদি বলা হয় সেক্ষেত্রে আমরা দেখি নারীকে আল্লাহ তারা অধিকার দিয়েছেন পুরুষের চেয়ে অনেক বেশি নারী ঘরে বসে বসে কাজ করবে আর পুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বাড়িতে কামাই করে নিয়ে আসবে এটা ভিন্ন কথা আজকে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম যারা কোরআন এবং হাদিসের থেকে যারা মূর্খ তারা ওদের শিখানো কতগুলো বুলি আছে সেগুলো বলে থাকে মূলত এই প্রশ্নগুলো ওদের না এরা জিনের রুগী জিনের রুগী যখন কথা বলে সে কথাগুলো কি নিজের না জিনের জিনের কথা মুখটা হয় রুগীর আল্লামা কবি একবাল এটা আমি বলছি না কবি একবাল বলেছেন উনহে মাহফিল সওয়ার তাহ চেরাগ মেরি হায় রাত উনকি উনহে কা মতলব কহ রাহা হো জবা মেরি হায় বাত উনকি এই জাতীয় জিনের রোগীদের সম্পর্কে বলেছেন যে মূলত এরা যে কথাগুলো বলে এই কথাগুলো অন্যদের মুখটা হচ্ছে এদের এই লোকগুলো বলে থাকে ইসলাম নারীদেরকে একটা পুরুষ বিয়ে করার অধিকার দিয়েছে অথচ একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে ইসলাম নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে ইসলাম নারীদেরকে পর্দায় থাকতে বলে এই বিষয়গুলো যারা একটু সচেতন তারা চিন্তা করতে পারবেন আল্লাহ সুবাহ কেন এরকম দিলেন আমি সেই যুক্তির দিকে বিস্তারিত যেতে সবাই নেই যাওয়ার কোনো সুযোগও নেই এটার মূল রহস্য কোথায় আজকে আমরা সে বিষয়টাই আলোচনা করছি মূল রহস্য হচ্ছে ইসলামের মধ্যে এবং এই ধর্ম নিরপেক্ষতাবাদীদের মধ্যে ইসলামের মধ্যে নাস্তিকদের মধ্যে এলেম এবং জ্ঞানের উৎস নিয়ে গন্ডগোল রয়েছে এখানেই বড় গন্ডগোল যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী বস্তুবাদে বিশ্বাসী এরা মনে করে মানুষের জ্ঞানের উৎস হচ্ছে দুটো কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এটার সঙ্গে ইসলাম একমত আমরা চোখের দ্বারা দেখি দেখে আমরা জ্ঞান অর্জন করি এখানে কত মানুষ আছে কে কিরকম চেহারা কার কিরকম দাঁড়িয়ে আছে কার নেই এসবগুলো আমরা অর্জন করলাম দেখার মাধ্যমে কানের মাধ্যমে আমরা শুনি শুনেও জ্ঞান অর্জন হয় কার আওয়াজ লোকটা দেখে আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা অমুকের আওয়াজ এরকম ভাবে জিহিবা দিয়ে আমরা স্বাদ নিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি কান দিয়ে শুনে চোখ দিয়ে দেখে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে হাত দিয়ে ধরে ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন হয় যেখানে ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব নয় সেখানে দ্বিতীয় আর একটা মাধ্যম চলে আসে এটার নাম কি আকল বিবেক মনে করুন এই টেবিলটা আমার সামনে আছে এই টেবিলটা দেখে আমি জ্ঞান অর্জন করলাম এখানে কয়েকটা তক্তা আছে নিচে একটা তক্তা আছে চারটা পায়া আছে স্পর্শ করে বুঝতে পারলাম এটা শক্ত এইভাবে এই জ্ঞানগুলো অর্জন হয়েছে ইন্দ্রিয়ের মাধ্যমে এটা দেখার পরে আর একটা জিনিস আমার সামনে চলে আসলো যে এই টেবিলটা এমনি হয় নাই এটার কি সুন্দর ফিনিশিং আবার কারুকার্য করা এটার পিছনে একজন মিস্ত্রি রয়েছে যে এটা তৈরি করেছে এই কাজটাকে চোখ দিয়ে করা যাবে আমি মিস্ত্রিকে এখন চোখ দিয়ে দেখতে পাচ্ছি না আমার কান দিয়েও তার কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না ধরলেও মিস্ত্রিকে বোঝা যাচ্ছে না এটা পাওয়া যাচ্ছে কি দিয়ে জ্ঞানের মাধ্যমে বিবেকের মাধ্যমে এই পর্যন্ত বস্তুবাদীদের এলেমের উৎস শেষ এজন্য তারা কথায় কথায় বলে আমার চৌক আছে না কান আছে না নাক আছে না বিবেক আছে না তার মানে বিবেক পর্যন্ত শেষ এটা বাস্তব আমরা এর সাথে একমত যেখানে ইন্দ্রিয়ের ক্ষমতা শেষ ওখান থেকে বিবেকের কাজ শুরু হয় কিন্তু এখানে এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ আলাদা আলাদা চোখের কাজ দেখা দেখা পর্যন্তই শেষ কানের কাজ শোনা শোনা পর্যন্তই শেষ কান দিয়ে দেখা যাবে না চোখ দিয়ে শোনা যাবে না একজনের চোখ বন্ধ করে কান দিয়ে দেখতে আরম্ভ করো দেখা যাবে না এরকম ভাবে যারা কোরআনে বিশ্বাস করে তাদের বিষয় হচ্ছে এই যেভাবে মানুষ ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞান অর্জন করে যেভাবে মানুষ জ্ঞানের বিবেকের মাধ্যমে জ্ঞান অর্জন করে বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জন করে ঠিক তেমনি ভাবে এই জ্ঞান বুদ্ধিটাও সীমিত চোখ যেমন সীমিত দেখার জন্য কান যেমন সীমিত শোনার জন্য এবং সেই শোনার জন্য তার সীমানা দেওয়া আছে এর বাইরে শুনতে পায় না সে এরকম ভাবে মানুষের বিবেক বুদ্ধিও এক পর্যায়ে সীমিত যেখানে মানুষের জ্ঞান শেষ সেখান থেকে আর একটা জ্ঞানের মাধ্যম রয়ে তার নাম হচ্ছে ওহি তার নাম কি ওহি এই জন্য ইসলামে জ্ঞানের উৎস তিনটা কয়টা একটা হচ্ছে ইন্দ্রিয় আল হাওয়াসুল খামসা ইন্দ্রিয় আর একটা হচ্ছে আল আকল বিবেক বুদ্ধি আর তিন নম্বর হচ্ছে কি আল ওয়াহি ওহির মাধ্যমে জ্ঞান অর্জন করা হয় এবং সেই জ্ঞানটাই হচ্ছে আসল জ্ঞান মানুষের জ্ঞানে ভুল করতে পারে চোখ ভুল করতে পারে একজন লোক চোখ টেরা চোখ সে একটাকে দেখে কয়টা দুইটা তাকা এদিকে দেখার একদিকে এরকম ভাবে ইন্দ্রিয় ভুল করতে পারে মানুষের বিবেকও ভুল করতে পারে দেখেন নাই যে আজকে একটা সমাধান দিল কালকে আর একটা দেয় আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে এটা কতবার সংশোধন করা হয়েছে এত সংশোধনী আসে কি জন্য মানুষের জ্ঞান এটা সীমিত এই জন্য আল্লাহ সুবাহান এই সীমিত জ্ঞানের মানুষের জন্য আর একটা অসীম জ্ঞানের থেকে জ্ঞান দান করেন সেটা নাম হচ্ছে কি আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী এবং তিনি মানুষের জন্য যে জ্ঞানটা দান করেন ওহির মাধ্যমে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এলমুল ওহির জ্ঞান কিসের জ্ঞান এই জন্য নবী রসুল আল্লাহ সুবাহান যত মানুষকে দুনে পাঠিয়েছেন সমস্ত মানুষের জন্য নির্দেশ হল রব্বিকা হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহেই করা হয়েছে আপনি তার অনুসরণ করুন ধর্ম নিরপেক্ষতাবাদী বস্তুবাদী যারা দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু সমাধান চায় যেহেতু তাদের কাছে এলমুল ওয়াহি নাই তৃতীয় প্রকার এলেম তাদের কাছে নেই এজন্য তারা আল্লাহর থেকে গাফেল এবং তারা ভুল করে মুসলিম জাতিকে আল্লাহ সুবাহান সুনির্দিষ্ট করে একটা বিধান দিয়েছেন ওহেই দান করেছেন মুসলিম জাতি যতদিন পর্যন্ত সেই কোরআন এবং সুন্নার ওহির অনুসরণ করবে অতদিন পর্যন্ত জাতি শান্তিতে বসবাস করবে সাহাবা কেরাম এটা করেছিলেন সেজন্য তাদের ইজাত সম্মান পৃথিবীতে তাদের আল্লাহ তারা মর্যাদা দান করেছিলেন আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম সেজন্যই বিদায় হজের ভাষণে বারবার আরাফাতের ময়দানে মোজদালাফার ময়দানে আবার মিনাতে তিনবার তিনি কথাটা উল্লেখ করেছেন তারা তুফিক মামরাইন ওহে আমার উম্মাতরা ভালো করে শুনে রাখো তারা তুফিক মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামা তামাসাকতুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না গোমরা হবে না মা তামা তামাসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে দুর্বলভাবে না শক্তভাবে পূর্ণাঙ্গ ভাবে তোমরা ধারণ করবে অতক্ষণ পর্যন্ত তোমরা পদ ভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না গোমরা হবে না সেই দুটো জিনিস কি কি কিতাব আল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবীর সুন্না তথা সহি হাদিস এই দুটো জিনিসকে শক্তভাবে ধরার জন্য বলা হয়েছে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর রাসুল সাল্লাম বলে যান নাই যে আমি তোমাদের মাঝে বড় বড় বুজুর্গদেরকে রেখে গেলাম পীর সাহেবদেরকে রেখে গেলাম খবরদার তারা যা বলো ওরা মেনে নিবে বরং আমাদেরকে বলা হচ্ছে তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি কিতাব আল্লাহি অসুন্না তারা সুলিহি এবারে কোনো বিষয় যদি বিবাদ লিপ্ত হয় বিতর্ক দেখা দেয় তাহলে কোথায় যাব এক্ষেত্রেও অনেকে চিন্তা করে দেশের বড় বড় পিসাবরা কি বললেন বড় বড় বিজ্ঞজনেরা কি বললেন কোরআনুল কারিম এক্ষেত্র সমাধান দিয়েছে সুরায় নেসারুন সাত নম্বর আয়াতকে আপনি পড়ুন দেখবেন পরিষ্কার লেখা আছে ফাইং যদি তোমরা কোনো বিষয়ে বিবাদিত লিপ্ত হও বিতর্ক দেখা দেয় একজন একরকম বলল আর একজন আর রকম বলল অনেকেই এই অজুহাত পেশ করে হুজুর আপনি বললেন এরকম আর একজন আরেকরকম আমরা কোন দিকে যাব এই ওজোর দিয়ে চালাকি করে তুমি আল্লাহর কাছে নাজাদ পাবে না চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো কোনটা পচা আর কোনটা ভালো সেই জ্ঞান তোমার আছে আর দিনের ক্ষেত্রে আসলে তুমি বলো যে এত মতবাদ এত আমি কোথায় যাব আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন মতবাদ সৃষ্টি হবে আল্লাহর রসুল পরিষ্কার করেছেন আমি বারবার হাদিসগুলো উল্লেখ করেছি আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম পরিষ্কার করে বলেছেন ইন্না বনি ইসরাইল আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাহ জেনে রাখো বনি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার এই তেহাত্তর ফেরকার সব জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে একটা দল নাজাত পাবে একটা দল মুক্তি পাবে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া সেই দলটি কোন দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই পথের উপরে যেই মতের উপরে যেই আদর্শের উপরে এই পথে এই মতে এই আদর্শে এই তরিকায় যারা থাকবে একমাত্র তারাই নাজাদ পাবে বাকি সব জাহান্নামি আল্লাহর নবীর সেই তরিকার মধ্যে চিস্তিয়া তরিকা ছিল কাদ্রিয়া তরিকা ছিল নকশাবন্দিয়া ছিল মোজাদ্দে দিয়েছিল এই সমস্ত কোন ফেরকা ছিল আল্লাহর নবীর তরিকার মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল আল্লাহ নবীর তরিকার মধ্যে গণতন্ত্র ছিল সমাজতন্ত্র ছিল রাজতন্ত্র ছিল সব মতবাদগুলো বাদ একমাত্র একজন মুসলিমের দিন হচ্ছে ইসলাম একজন মুসলিমের দিন হচ্ছে কি পরিষ্কার করলেন মতবাদ তৈরি হবে দল তৈরি হবে আল্লাহ রসুল বলেছেন আজকে যদি দল তৈরি না হতো তাহলে বরং প্রশ্ন আসতো যে আল্লাহর নবী বলেন দল তৈরি হবে কই এত দল তো হয় নাই আপনি উল্টো প্রশ্ন করলেন এত দল কই যাব আরে ভাই এত দল হবে আল্লাহ রসুল বলেছেন দল না হলে প্রশ্ন করতে পারতেন যে এত দল তো আল্লাহ রসুল বলেন হবে কই হয় নাই তো কাজে এই প্রশ্ন করে আপনি আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু দল হবে এটা পরিষ্কার হাতিতে বলা আছে দল হলে পরে কি করতে হবে আল্লাহ তালা নিজে বলেছেন সুরায়নে সারুন সাত নাম্বার বলছি ফাইং তানা যখন তোমরা যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও বিবাদে লিপ্ত হও একজন বলছে একরকম আর একজন বলছে আর এক রকম দ্বিমত দেখা দেয় তখন তুমি কি করবে কোরআন বলছে কোন বিষয়ে তানাজু হয় ঝগড়া হয় বিবাদ হয় বিতর্ক হয় ফারুদ্দু রসুল তাহলে ওটা তোমরা আল্লাহর কাছে ফিরিয়ে দাও কোরআনের কাছে ফিরাও অর্থাৎ কোরআনের সঙ্গে মিলাও ওয়াইলার রসুল এবং হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং সুন্নার সঙ্গে মিলাও যার কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলবে তারটা মানবে আর যারটা মিলবে না তারটা তার মুখে ছুঁড়ে মারো পরিষ্কার হয়ে গেল এখানে বলা হয় নাই দেশের বেশিরভাগ আলেম কোন দলে বলে ওরা কি হাদিস বুঝে নাই একটা কথা প্রায় শোনা যায় যখনই বলা হয় কোরআন হাদিসের কথা এত গুমরাহি ঢুকেছে কোরআন হাদিসকে বাদ দিয়ে বলে এত বড় আলেমরা বুঝে নাই এত বড় পিসাবরা বুঝে নাই আল্লাহ বলেছেন জিকির করো আস্তে আস্তে অদুনাল জাহারে মিনাল কৌলে জোরেও না আসতেও না মাঝামাঝি আওয়াজে বলো আর পীর সাহেব বললেন চিৎকার মেরে করো পীর সাহেব যখন বলা হয় যে কোরআন হাদিসের বিপরীত এটা কয় যে পীর সাহেব কি বুঝে নাই আমরা হাদিস দেখাই আমার সামনে হাদিস খোলা আছে হাদিসে পরিষ্কার করা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন এক যুদ্ধের থেকে ফিরছিলেন সাহাবা একরাম উপরে উঠার সময় সুবাহ আল্লাহ আকবার নিচে নামার সময় সুবাহান আল্লাহ এই সব জাতীয় তাসবিগুলো জোরে জোরে পড়তেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম কি সুন্দরভাবে বুঝালেন এর বাউ আলা আনফুসিকুম তোমরা নিজের উপরে সদয় হও মেসকাত দুইশো এক নম্বর পৃষ্ঠায় আনাবি মুসালা শাহরি কল কুন্নামা রাসুলিল্লাহি সাল্লাহ আলী সাল্লাম ফি সফর আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সঙ্গে আমরা কোন একটা সফরে ছিলাম ফাজালান্নাস ইয়াজহারুনা তাকবীর লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে লোক সকল তোমরা নিজেদের প্রতি নম্রতা ব্যবহার করো সদয় হও আসাম্মা জেনে রাখো তোমরা যাকে ডাকছো তিনি বধির নন কানা না কানে শোনেন এরকম না আসম বধির ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান গায়েব মানে অদৃশ্য দূরে অনেক দূরে তোমার থেকে অনুপস্থিত এমন কাউকে ডাকছো না ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা নিশ্চয় তোমরা যাকে ডাকছো তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমার কথা শুনেন তোমাকে দেখেন অহুয়া মাহাকুম তার এলেম তোমার সঙ্গে আছে তিনি তোমার সঙ্গে আছেন ওয়াল্লাযী হু তিনি আরো বললেন আর জেনে রাখো তোমরা যাকে ডাকছো আকরাবু ইলা আহাদিকুম তিনি তোমাদের এক একজনের এত নিকটে ওরা উঠে সবার ছিল উটের গর্দান ঝুঁকে যায় ওরা ঝুঁকে যায় এক সময় দুই গর্দান একাত্র হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওদেরকে বুঝাবার জন্য বললেন তোমাদের উটের গর্দান তোমার গর্দানের যত কাছে তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের তার চেয়েও আরো কাছে এত সুন্দর করে হাদিস বয়ান করা হলো আপনি দলিল সহ এই পীর সাহেবের মুরিদদেরকে বুঝান তারপর তারা বলবে কি পীর সাহেবকে হাদিস বুঝে নাই উনি কি হাদিস পড়েন নাই আপনাকে এই জবাব দিয়ে বাস শেষ করে দিল এজন্য আজকে আমাদের সমাজ কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে দুই দল মানুষ গুমরা হয়েছে এক দল হচ্ছে শাসক আর এক দল হচ্ছে যাজক এক দল হচ্ছে যারা দুনিয়াদার আর এক দল হচ্ছে আবেদে জাহেল মূর্খ আবেদ এবাদত করে অনেক কিন্তু আল্লাহ নবী তরিকা বাদ দিয়ে সেজন্য আমি গত জুমাতেও বলেছিলাম এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম দুইটা এক নাম্বার শর্ত হচ্ছে তাও হেদ রাকিদ এখলাস নিয়ত আর দুই নাম্বার শর্ত কি বলা হয়েছিল এত্তেবাহ সুন্নাত এত্তেবাহ সুন্না সুন্নার অনুসরণ করা রাসুলের সুন্না ছাড়া রাসুলের তরিকা বাদ দিয়ে আপনি যদি সালাদ পরে নামাজ পড়বো এখন আমরা এই সালাদ হবে আমি এটা প্রায় বলে থাকি মাগরিবের সালাদ ফরজ কয় রাকাত জহুর পড়লাম কয় রাকাত জহুর চার রাকাত আসর চার রাকাত এশা চার রাকাত এখন কোন পীর সাহেব যদি বলে মাগরিবের নামাজ তিন রাকাত পড়া দরকার নেই চার রাকাত পড়ি বেজর পড়া দরকার কি এক রাকাত বেশি পড়ি একটা রুকু বেশি হবে দুইটা সেজদা বেশি হবে সুবাহান রব্বুল আজিম বেশি হবে সুবাহান রব্বুল আলা বেশি হবে নামাজ হবে কেন হবে না আল্লাহর নির্দেশ এরকম নয় রসুলের সুন্না এরকম নয় এইটা যেরকম পরিষ্কার ঠিক এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে যেমন নামাজ পড়লে নামাজ হয় না রোজা রাখলে রোজা হয় না সালাত হবে না সিয়াম হবে না হজ হবে না জাকাত হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে জিকির করলে জিকির হবে না আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে দিন কায়েমের জন্য আন্দোলন করে সে আন্দোলন হবে না আজকে আমাদের সমাজে যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে দিন কায়েমের জন্য স্বপ্ন দেখে কিন্তু পদ্ধতি হচ্ছে গণতন্ত্র পদ্ধতি হচ্ছে রাজতন্ত্র পদ্ধতি হচ্ছে সমাজতন্ত্র পদ্ধতি হল ধর্মনিরপেক্ষ নবীরে কি ধর্মনিরপেক্ষ ছিলেন নবীরে কি গণতন্ত্রী ছিলেন নবীরা মুসলিম ছিলেন কি ছিলেন পরিষ্কার মুসলিম ছিলেন সব নবীদের ধর্ম ছিল কি নবীরা ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন না নিরপেক্ষ ছিল সাহাবাহাম ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন না নিরপেক্ষ ছিল মরলে পরে যখন প্রশ্ন আসবে অমা দিন উকা তোমার দিন কি ছিল তখন কি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম না কি বলতে হবে দিন আল ইসলাম এখন যদি মরার আগে যদি ইসলাম অনুসরণ না করে মরার পরে সে বলতে পারবে যে আমার দিন ছিল ইসলাম ফেরেস তারা পিটার চ্যাপ্টা করে ফেলবে হাদিসে বলা আছে হাদিসে বলা আছে দুইজন ফেরেস তারবে অন্ধ এরা দেখবে না শুনবেও না দেখবে না আপনার কোথায় বাড়ি মারবে খবর নাই শুনবে না আপনার কোনো ফরিয়াদ শুনবে না এই ফেরেস্তার হাতে গুর্জ থাকবে এক একটা বাড়ি মারবে সত্তর গজ নিচে যাবে আবার তুলে আনবে আবার বাড়ি মারবে কারণ এখন কেউ যদি মনে করে মুখস্থ করে যাব হাদিসে বলা আছে সবগুলো উত্তর দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্নাকুম তুহসারুনা কামা তামুতুন জেনে রাখো তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় তোমাদের মৃত্যু হবে ও তামুতুনা কামা না আর তোমরা যে অবস্থায় মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে জীবন যাপন করবে যে অবস্থায় যে আদর্শ যে মতের উপরে মৃত্যু হবে সে আদর্শ সে মতের উপরে আর মৃত্যু হবে যে অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে সে অবস্থায় পরিষ্কার হয়ে গেল আপনি দুনিয়াতে যে আদর্শ যে চিন্তা চেতনা যে মতবাদকে অনুসরণ করবেন কেয়ামতের মাঠে সেই আদর্শ নিয়ে আপনাকে উঠতে হবে সেজন্য ইসলামকে যারা অনুসরণ করবে তারা পূর্ণাঙ্গ রূপে ইসলামকে অনুসরণ করবে এক্ষেত্রে কোন রকম অংশীদারিত্বের সুযোগ নেই এই অংশীদারিত্বের নামে হচ্ছে শিরিক আমরা যে প্রায় বলি তাওহিদ এই তাওহিদের বিপরীত নাম হচ্ছে কি তাওহিদ যার ভিতরে নেই তার মধ্যে শিরিক আছে এই শিরিকের প্রকার ভেদ আছে শিরিক কিছু আছে শিরিক আকবার আর শিরকুল আকবার বড় শিরিক আর কিছু আছে আর শিরকুল আসগার ছোট শিরিক ছোট শিরিক যেরকম একজন বলে আরে দুধ খেয়ে ঠান্ডা দুধ খেয়ে সর্দি লেগে গেছে এগুলো ছোট শিরিক এগুলো আল্লাহ তালা মাফ করবেন বড় শিরিক হচ্ছে আল্লাহর কতগুলো বিশেষ গুণাবলী আছে সেই গুণাবলীর মধ্যে কাউকে অংশীদার মনে করা মনে করুন সর্বময় ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে এখন যদি কোনো ব্যক্তি বলে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক এ ব্যক্তি শিরিক করলো কি করলো এটা শিরিক করলে শিরকে গুলো এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন সবকিছু শুনেন এবং দেখেন এখন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমাদের পীরসা ভুজুর চোখ বন্ধ করে সবকিছু শুনেন এবং দেখেন সে কি করলো শিরিক করলো এরকম ভাবে মানুষের মনের মকসুদ পূরণ করার মালিককে এখন যে কেউ মনে করে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে সে ব্যক্তি শিরকে আকবার করলো আর শিরকুল আকবার এগুলো বড় শিরিক অর্থাৎ মক্কার আবু জাহেলরা যেই সেরেক করার কারণে কাফের ছিল এই লেখগুলো সেই সেরেকে লিপ্ত আছে এমনি ভাবে কেউ যদি মনে করে আল্লাহ সুবাহ যেমন সমস্ত আইন বিধান দেওয়ার একমাত্র মালিককে কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান এই যুগে চলে না এটা পরিবর্তন করতে হবে সে ব্যক্তি আইন তৈরি করলো সে ব্যক্তি কি করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো যেটা আইন দেওয়ার মালিক কি এখানে আপনিও আইন দেওয়ার নিজেকে মালিক মনে করলেন নিজেকে অংশীদার বানানো হলো এরকম ভাবে একজন লোক মনে করলো আল্লাহ যে সমস্ত আইন দিয়েছেন ওগুলো ঠিক আছে কিন্তু এই যুগে ওগুলো মানুষের জন্য বেশিটা ফলপ্রসূ না এই জন্য এরা পরিবর্তন করা দরকার এইভাবে অনেক আইনকে যারা পরিবর্তন করলো তারাও আল্লাহর সঙ্গে শিরিক করলো এই শিরিকগুলো কোন পর্যায়ের শিরিক আশিরকুল আকবার এগুলোর নাম কি আশিরকুল আকবার বড় শিরিক এই বড় শিরিকে যারা লিপ্ত থাকবে এদের জন্য আল্লাহ সুবাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আর শিরকুল আকবার আল্লাহ তারা কখনো ক্ষমা করবেন না কোরআনে আল্লাহ তারা বলছেন ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তারা তার সঙ্গে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কোরআনের আরাকাতে পরিষ্কার বলা হয়েছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাজুলমুন আযীম লোকমানের সুরা লোকমানের ভিতরে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিল আল্লাহ তারা ওটা নকল করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না শিরকা লাজুলমুন আযীম নিশ্চয়ই শিরেক হচ্ছে বড় জুলুম এরপরে আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তারা ক্ষমা করবেন না যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা হয় এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না ক্ষমা করবেন না বলতে এই শেরিক নিয়ে মারা গেলে ক্ষমা করবেন না অবশ্য জীবদ্দশায় তবা করলে যদি খালেস নিয়ে তবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন এই ক্ষমা করবেন না বলতে অন্য কোনো গুণা করে যদি কোনো ব্যক্তি মারা যায় শিরিক না থাকে আল্লাহ তারা ইচ্ছে করলে তাকে ক্ষমা করে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক নিয়ে মারা যায় আল্লাহ সুবাহ বলছেন যে শিরিক নিয়ে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলমেন তাদের কখনো ক্ষমা করবেন না তাদের ক্ষমা করে জান্নাত দিবেন না আল্লাহ তারা বলছেন আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এটা আল্লাহ ক্ষমা করবেন না ওয়াব মা দুন আদারি কালিমাইয়াশা এ ছাড়া আল্লাহ তারা সবকিছু ক্ষমা করবেন এরকম কোরআন আরেকটা হাতে বলা আমের একশো একান্ন নম্বর হাতে বলছেন কুল তাআলাও আতনুমা হাররামা রব্বুকুমা আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ যে আল্লাহর সঙ্গে তোমরা শরিক করে আল্লাহ তারা হারাম করে দিয়েছেন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন যে আল্লাহর সঙ্গে তোমরা যাদেরকে শরিক করছো এরা একটা মাছিও তৈরি করতে পারে একটা মশাও তৈরি করতে পারে না এই শরিক দুই রকম মানুষেরা করে একদল করে শাসকেরা বা শাসকদের সঙ্গে যাদের যোগাযোগ আছে অথবা শাসকদের সাথে বেশি ঘনিষ্ঠতা আছে শাসকদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বলা শাসকদেরকে আইন তৈরি করার ক্ষমতাশালী মনে করা আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা এদেরকে দেওয়া এটা হলো শাসকদের এবং এটা হলো বড় শিরিক ভিআইপি শিরিক এবং এই শিরিকটাই নবীদুর যুগে ছিল মুসা আলাই সালামের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ওই সময়কার মাজার পূজারীদের না ওই সময়কার বড় শাসকদের সাথে ফেরাউন কি মাজার পূজারী সঙ্গে শাসক ছিল ফেরাউন শাসক ছিল তাদের সঙ্গে যুদ্ধ হয় এরকম ভাবে ঈসা আলাইহিসালামের সঙ্গে যুদ্ধ হয় তাদের শাসকদের এরকম ভাবে আমাদের নবীদের সঙ্গে যুদ্ধ হয় কাদের সঙ্গে আবু জাহাল আবুল হাফ আবু সুফিয়ানদের সঙ্গে অবশ্য আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছেন তো যাই হোক যুদ্ধ হয়েছিল মক্কার তৎকালীন শাসকদের সঙ্গে যুদ্ধ হয়েছিল রোমানদের সঙ্গে কেসরা কায়সারের সঙ্গে অর্থাৎ তৎকালীন শাসন ক্ষমতা যারা সুপার পাওয়ার ছিল আল্লাহ রসুল সাল্লাহামের সংঘর্ষ ছিল তাদের সঙ্গে বোঝা গেল লাইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে কোথায় গিয়ে সিংহাসনে লাইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগবে গিয়ে যেখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে যেখানে আইন প্রণয়নের ব্যাপার আছে সেখানে সুতরাং একজন মুসলমান হতে হলে প্রথম তাকে স্বীকৃতি দিতে হবে আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া আর কারো কোনো সার্বভৌম ক্ষমতার অধিকার নেই কারো কোনো ক্ষমতার উৎস কেউ নেই আল্লাহ ছাড়া আর কার আইন বিধান দেওয়ার অধিকার নেই এটা বলে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে দুই নাম্বার যেটা গরিবদের শিরিক অথবা পীরের মুরিদদের শিরিক এক নাম্বার ভিআইপি শিরিক এটা হলো রাজনৈতিক শিরিক আর দ্বিতীয় হচ্ছে গরিবদের শিরিক এটা হলো পীর ক্ষমতার মালিক মনে করা পীর চোখ বন্ধ করে সব দেখে মুড়িদের অন্তরে ঢুকে আর বের হয় মুড়িদের টেরো পায় না মুড়িদে মারা যাওয়ার সময় বেইমান হয়ে মারা গেলে লোটা ফিকে মারে পানি ছুঁড়ে মারে এই জাতীয় যারা আকিদা রাখে এরা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর শিরিফ মুশ্রেক আমাদের মনে রাখতে হবে একথা আপনাকে হয়তো আর কেউ বলবে না অথবা আজকে এখান থেকে বের হওয়ার পরে কেউ সমালোচনা করবেন আমি এটা বলি যে ভারতবর্ষ আর বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে যে ইসলাম প্রচারিত আছে এই ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম না এই ইসলাম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার থেকে যে ঘোষণা করেছিলেন মদিনায় গিয়ে পূর্ণতা লাভ করেছিল সেই ইসলাম নয় এই ইসলামের মধ্যে খাদা বাবা আছে গাজা বাবা আছে ল্যাংটা বাবা আছে এই ইসলামের মধ্যে শাসকদের সার্বভৌমত্ব আছে শাসকদের আইন পরিবর্তন করার ক্ষমতা আছে এই ইসলামের মধ্যে ধর্মকে রাজনীতি থেকে সমাজ থেকে ব্যাংকের থেকে আদালত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ ধর্মের মধ্যে সবগুলো এক ছিল আল্লাহ নবীর যুগে আদালত চলত কি দিয়ে অমরের শাসনে আদালত চলত কি দিয়ে কোরআন দিয়ে ওসমানের শাসনে আদালত চলত কি দিয়ে আর কোন সংবিধান ছিল আয়ের কোন আইনের বই ছিল সুতরাং যদি মুসলিম হতে হয় তাহলে তাদের সংবিধানের নাম কি আর যাদের কোরআন বাদ দিয়ে কোরআনের বিধান বাদ দিয়ে অন্য কোন সংবিধান আছে তারা কি মুসলমান থাকবে এই জন্য আমাদের পরিষ্কার হতে হবে আমি কোন পক্ষে যাব ইসলামের পক্ষে না ধর্ম নিরপেক্ষ হব ইসলামের পক্ষে না খ্রিস্টানদের পক্ষে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে সেজন্যই ইসলামকে বুঝতে হবে জন্য গত জুমতেও বলেছি ইসলাম সাম্যতা ধর্ম ইসলাম মানবাধিকারের ধর্ম ইসলাম মানুষের মধ্যে ভেদাভেদ দূর করা ধর্ম ইসলাম সকল মানুষ অধিকার নিশ্চিত করেছে গরিবের মেয়ে লোকের পুরুষের সব রকম গোলামদের সব রকম মানুষের অধিকার নিশ্চিত করেছে কে একমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম ইসলামের নবীর জীবনী পড়েন আল্লাহর নবীর জীবনীতে আপনি দুনিয়াতে যত রকম মানুষ হতে পারে সব রকম মানুষের জন্য তিনি আদর্শ তিনি রাখালগিরি করেছেন রাখালগিরি করেছেন তিনি বিচারক ছিলেন যদি বিচারকের আদর্শ দেখতে চাও আল্লাহর নবীর আদর্শ দেখো কিভাবে হাজরে আসোয়া পাথর কিনে গন্ডগোল হয়েছিল কে রাখবে আল্লাহ নবী কত সুন্দর সমাধান দিয়েছেন তুমি যদি একজন খতিব হও মসজিদে নাববির খতিবকে দেখো যিনি খোদবা দিচ্ছেন তার খোদবার মধ্যে কোনো মেয়ে লোকের সুর নাই আমার দেশে এখন ওয়াজ মাহফিলে ফোঁস ফোঁস করে কান দে আর কি করে আর সুরল দিয়ে কানে হাত দিয়ে এই যে বয়ানগুলো করে আল্লাহ নবীর বয়ান এরকম ছিল আল্লাহ নবীর বয়ান পড়েন হাদিসে বলা আছে আল্লাহ নবী যখন বয়ান করতেন আওয়াজ বেড়ে যেত চোখ লাল হয়ে যেত রাগান্বিত স্বরে কথা বলতেন আল্লাহ নবীর আওয়াজের মধ্যে কঠোরতাও থাকতো নম্রতাও থাকতো যেখানে কঠোরতা সেখানে কঠোরতা করতেন এখানে পরিষ্কার আছে মেশকা হাদিসগুলো আছে বা বলে এতে সামির কিতাব সুন্না আল্লাহ নবী কেমনে ওয়াজ করতেন সুতরাং খতিব দেখতে হলে আপনি মস্তে নবীর খতিবকে লক্ষ্য করুন যিনি সাহাবা একরামদের সামনে খুব দিচ্ছেন আপনি যদি একজন রাষ্ট্রনায়ক দেখতে চান মদিনার সেই সফল রাষ্ট্রনায়ককে দেখুন যিনি গোটা মদিনার প্রায় রাষ্ট্রনায়ক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক দায়িত্ব পালন করছেন আপনি যদি একজন যুদ্ধের সেফা সালারকে দেখতে চান তাহলে ওহুদ খন্দ বদর হোনাইন এরকম যে যুদ্ধগুলো হলো সেই যুদ্ধের মহান সেনা সেফা সালারকে লক্ষ্য করুন যিনি যুদ্ধের ময়দানে ঘোষণা করছেন আনান নবীউল্লাহ ক্যাদিব আর আব্দ আব্দুল মুতালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই ময়দান অবতীর্ণ হচ্ছেন এভাবে আপনি যদি একজন বিজয়ীকে দেখতে চান দুশ্মন হাতের মুঠোর মধ্যে আপনি দুশ্মনদের সঙ্গে কি আচরণ করবেন তাহলে মক্কা বিজয়ের সেই মহান নায়ককে দেখুন যিনি মক্কা বিজয়ের পরে যার ইশারার অপেক্ষায় রয়েছে প্রায় দশ হাজার তরবারি একটা ইশারা করলে মক্কার সমস্ত লোকদের গর্দানগুলো দেহ থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এই লোকগুলো সেই লোকগুলো যে লোকগুলো মোহাম্মদ সাল্লাহামকে হত্যার জন্য ঘেরাও করেছিল এই লোকগুলো সেই লোকগুলো যারা বেড়ালকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে দুপুরে রোদ্রে রেখে দিত এই লোকগুলো সেই লোকগুলো যে লোকগুলো ইসলাম গ্রহণ করা অপরাধে হাজর সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে আবু জাহেল লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে আজকে সেই আবু জাহেদের গোষ্ঠী আজকে সেই মক্কার লোকেরা আল্লাহ নবীর সামনে উপস্থিত রয়েছেন একটা ইশারা দিলে পরে সঙ্গে সঙ্গে সমস্ত লোকের গর্দানগুলো বিচ্ছিন্ন হয়ে যায় সেই মহান বিজয়ী আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহাম লক্ষ্য করো যিনি ঘোষণা করছেন ওহে মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো লোকদের সাহস হলো তারা বলল একজন উত্তম ভাইয়ের থেকে যেরকম আচরণ আশা করা যায় উত্তম মুরব্বীর থেকে চাচার থেকে আশা করা যায় তাই করছি আল্লাহর রসুল সাল্লাম বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আজকে আমি সে কথাই বলছি যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাই সালাম তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে তিনি বলেছিলেন এ জাহাবু আন্তমুত্তুল আকা যাও তোমাদের ক্ষমা করে দিলাম আমিও তোমাদেরকে বলছি লাকুম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এমনি ভাবে আপনি এতিমের আদর্শ আল্লাহ নবী এতিম ছিলেন রাখালের আদর্শ তিনি রাখাল ছিলেন মুষ্টিযোদ্ধার আদর্শ তিনি যুদ্ধ করেছেন ইতিহাস পড়ুন আরবের সবচেয়ে বড় এক পাহলোয়ান ছিল রোকানা আল্লাহর নবী একদিন হাঁটতে হাঁটতে পাহাড়ে গেছেন ওইখানেও ছিল ও বলল যে আজকে পাইছি সুযোগ তোমাকে নবুয়ার দাবি করে কেবল আমি তোমার ওই সব দলিল বুঝি না আমি একজন পাহলোয়ান আমার সঙ্গে কুস্তি লাগো যদি আমাকে ফালাইতে পারো তাহলে ইসলাম গ্রহণ করবো নয় তোমার শেষ আস্তি আল্লাহ নবী সাল্লাহ আমাদের বলেন ঠিক আছে তৈরি হও তৈরি হলো আল্লাহর নবী বলেন তৈরি তো ঠিক আছে ধরলো এক আশার দিয়ে ফেলে দিলেন লোকটা বলল আল্লাহ নবী আশার দিয়ে ওকে ফেলে দিলেন রোকানা ফেলে দিলেন ওর বুকের উপর চড়ে বসলেন রোকানা বলল যে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক আমি হয়তো প্রস্তুত হতে পারিনি ঠিক মতো আল্লাহ রসুল সাল্লাহ ঠিক মতো প্রস্তুত হও প্রস্তুত হলো এবারে আগের চেয়ে আর একটু বড় চাপ দিয়ে ছেড়ে দিলেন রোকানা তৃতীয়বার সুযোগ চাইল আল্লাহর রসুল সাল্লাম এবারে নবুয়তের চাপ দিলেন এবারে ধরে এমন চাপ দিলেন রোকানা ইসলাম গ্রহণ করে বলল যে ইন্নি অজাতুরি হালমাউত আমি মৃত্যুর ঘ্রাণ পেয়েছি যদি মোহাম্মদ সাল্লাহ আরেকটু চাপ বেশি দিত আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত কাজে আল্লাহ নবী কুস্তিও লড়েছেন আজকে আমাদের সমাজে প্রায় বলে থাকি আমাদের সমাজে সবচেয়ে বড় বুজুর্গ কাকে বলে যে বলে যে আমি মুরগি জবাই করতে ভয় পাই এটা মাপ কাঠি আল্লাহর নবীর সেজন্য জীবনী পড়তে হবে তিনি একজন রাষ্ট্রনায়ক তিনি একজন সিফা সালার তিনি একজন মুষ্টিযোদ্ধা তিনি একজন সাহসী যুবক তিনি বিচারক তিনি স্বামীর আদর্শ তিনি নানার আদর্শ দাদার আদর্শ তিনি এরকম ভাবে একজন খতিবের আদর্শ ওয়াইজের আদর্শ সব রকমের আদর্শ আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে এজন্য ইসলামকে বুঝতে হবে জানতে হবে এবং মানতে হবে আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আসল্লাহ তালা আলা মোহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলিহি